তুলসীদাসজি রোজ ব্রজধামের এই যে অযোধ্যা ধামের বাইরে গিয়ে শৌচকর্ম করতেন আর লোটা করে জল নিয়ে যেতেন ফেরবার সময় রোজই একটা নিয়ম ছিল হাতমাটি করে জলটা যেটা বাঁচত সেটা একটা ঝাড়ে তেরাম ফেলে দিতেন রোজ এটা একটা অভ্যাস করতে করতে একদিন সেই ঝাড় থেকে একজনকে কথা বলছে তোমার প্রতি আমি বড় সন্তুষ্ট তুমি রোজ আমাকে জলদান করেছো কি কথা বলে বলছে আমি একজন পেতাত্তা পিতাত্মা হ্যাঁ আমি তোমার উপর খুব সন্তুষ্ট খুব তো তুলসীদাসজি বলেন আমার প্রতি সন্তুষ্ট তাহলে কি চাও পিতাত্মা পেতাত্মাকে বলছে তুমি আমাকে রামজি কথা বলতে পারো রামজি বললাম না আমি পেতাত্মা আমি রামজির কথা কি করে বলবো একটা কথা বলতে পারি আপনাকে একটা কথা বলতে পারি যে হনুমন্ত লালা কোন জায়গায় কোন সময় কোথায় আসেন তাকে কি যদি ধরতে পারেন আপনার কাজ হয়ে যাবে এই জন্মেই বা তাই বলে দাও বা হনুমন্ত লালা ওখানে দেখবেন একজন মহান্ত পাঠ করেন মহা সাধু বৈষ্ণব পরমংস তিনি রামায়ণ পাঠ করেন আর দেখবেন সবার বন্দনা যখন হয় সমস্ত শ্রোতারা বসে থাকে উনি টুক করে পেছনে আসেন কুষ্ঠরোগীর ভান করে পেছনে এরকমভাবে বসে থাকেন হরিকথা হলে দেখবেন দুম করে পালিয়ে যান উনি হচ্ছেন হনুমানজি বললো হ্যাঁ সেই তাই সেই লোকটাকে তো আমি রোজই দেখি তিনি হনুমানজি বলে হ্যাঁ উনি হনুমানজি ওকে ধরবেন জোর করে এটা পেতাত্তা বলে দিল এতে সুবিধা হয়ে গেল সেদিন এবার প্ল্যান করে রেখেছে কখনো কথাটা শেষ হয় সঙ্গে সঙ্গে পালিয়ে যায় সেদিন তাকে রয়েছে কেদিন তুলসীদাসী সঙ্গে সঙ্গে হরিকথা শেষ হয়েছে বাইরে যেই পালাতে গেছে গিয়ে একবার জাপটে পা ধরেছে আপনি হনুমানজি আমি জানি আপনি কৃপা করুন না না ছেড়ে দাও আমি হনুমান নাই তাহলে আমি জানি আপনি হনুমানজি আপনি বা করুন কি করে আমি রামজিকে পাবো বলে দিন অনেক কথা বলেছেন এসব গুপ্ত কথা পেতাত্তারও অনেক এসব ব্যাপার থাকে অনেক কিছু বামন গোস্বী মহারাজায় শিষ্যকে ধরেছিলেন যমুনা ওইখানে ছ মাস না কমাস তার রক্ত চুষে নিয়েছিল শরীর ধারণ করে আসত সেই ব্রহ্মচারী সর্বনাশ করে দিয়েছিল তারপরে তে অন্য সাধুরা তাকে ধরে একেবারে বল কি করে যাবি তুই কিছুতেই যাবে না ও স্পেশাল ভূত ওটা শেষে বলল বামন বামন গোস্বী মহারাজ চরণ জল দিলে আমি যাব বামন মহারাজ চল কোথায় পাবো তো উনি তো নেই এখানে আসামে বললো অমুক অমুক ব্রহ্মচারীর ঘরেতে আছে জল ওইটা দিলে আমি যাব পেতাত্তা এরকম রামানুজাচার্যের ক্ষেত্রে এরম হয়েছে যে চরণ জল দিলে তাহলে আমি যাব ওখানে ওর গুরুদেব বসে যে শিক্ষা দিয়েছে সে বুঝে লজ্জার ব্যাপার আমার শিষ্য তার চরণ আমার চরণ দিয়ে দূর তোর চরণ দিলে কী হবে বেটা তো চরণ জলে কিছু আছে মহাপুরুষগণের চরণ ধলেও চরণ রজেতে শক্তি আছে সাধারণ ব্যক্তির চরণ ধরে কী আছে সেই জন্য বলছেন এখানে সেখানে চলে গেল সে আকাশ পথে গিয়ে সেখানে কি করেছেন অনিরুদ্ধ যদিও ভগবান অনিরুদ্ধ সাধারণ কেউ না এগুলো লীলার জন্য এগুলো হয়েছে হ্যাঁ প্রদ্যুন্নকে উঠিয়ে নিয়ে গেল সম্বরাসুর এসব মনে হবে এই ভগবান কেন উঠিয়ে নিয়ে গেল এই লীলাগুলো পুষ্টির জন্য এগুলো লীলাগুলো করেছেন তারা ভগবান অনিরুদ্ধ সাধারণ কেউ নাকি অনিরুদ্ধকে তুলে নিয়ে চোটাল সোজা চলে এলো আকাশ পথে একবারে বানাসুরের রাজধানীর ভেতরে অন্তর্মহলে একেবারে উষার সামনে হ্যাঁ এইবার পেয়ে গেছি একই আমি চেয়েছিলাম এবার ভেতরে অন্তর্মহলে রয়েছে রাজা জানে না আমার কুমারী মেয়ে আর সেখানে মন্ত্রী খবর দিচ্ছে আপনার কন্যার কিন্তু আচার ব্যবহার অন্যরকম মনে হচ্ছে সে কি বলেন আমার অন্দরমলে কি হবে বললাম আমার জানি না অন্দরমলে আপনার কন্যার হাব ভাব কিন্তু অন্যরকম মনে হচ্ছে বানাসুর বলে বারবার এরকম কথা বলছে তো দেখতে হবে একদিন গোপনে শিগগিরি গিয়ে ঘরের ভেতর গেছেন গিয়ে দেখেন ওমা সেখানে সত্যি সত্যি একজন অপূর্ব সুন্দর পুরুষ আর সঙ্গে সঙ্গে তরোয়াল খুলেছেন বিশাল লড়াই অনিরুদ্ধের সঙ্গে অনিরুদ্ধর তো দোষ নেই ওকে তুলে নিয়ে চলে এসছে তো সে কী করবে উষা কাঁদতে আরম্ভ করেছে বাবা মেরে ফেলবে আমার আমার নিজজনকে শেষে যাই হোক তারপর সেই খবর চলে গেল দ্বারিকাতে কৃষ্ণ জানতে পারলো নারদজি খবর দিয়ে দিয়েছেন তোমার ছেলে তোমার নাতিকে এরম এরম করছে সঙ্গে সঙ্গে ফুল ব্যাটালিয়ান চলে এসছে বিশাল লড়াই বিশাল লড়াই হলো কার সঙ্গে বানাসুরের সঙ্গে সে লড়াই মানে বিভৎস লড়াই এ লোমকূপ খাড়া হয়ে যায় বানাসুরের সমস্ত হাতগুলোকে কচু কাটা করলেন ভগবান যেমন থোর কলা গাছকে কাটে এরকমভাবে কাটারি চালায় কলা গাছকে এরকম কাটালে দুম পড়ে যায় সমস্ত হাতগুলোতে ভগবান কাটলেন তখন সেখানে বলি মহারাজ আদি সব প্রার্থনা করলেন আমার এই ছেলে আমাদের এই একে মেরে ফেলো না একেবারে বলো না আমি তো প্রতিজ্ঞাই করেছি প্রহ্লাদের বংশে কাউকেই আমি মারবো না এর খালি এত অভিমান এই জন্য আমি সব হাতগুলো কাটলাম দুটো হাত থাকুক মানুষের মতো এটা থাক যা এবার যা যা করবি কর সব হাত কেটে দিলেন তার প্রাণ সংশয় দেখে এখানে একটা গুপ্ত সিদ্ধান্ত বলি যখনই এরকম লড়াই হচ্ছে বিভৎস লড়াই তখন বানাসুরের মা দেখল যে আমার ছেলে বাঁচবে না যে লড়াই হচ্ছে আমার ছেলে যুদ্ধক্ষেত্রে মরবেই মরবে এই জন্য বাঁচাবার জন্য কি করলেন কোটোরা অর্থাৎ তার মা সমস্ত বস্ত্র খুলে ফেলে উলঙ্গ হয়ে কৃষ্ণের সামনে চলে এলেন কৃষ্ণের সামনে যেই এলেন কৃষ্ণ সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিলেন কোনো অস্ত্রশস্ত্র আর পাচ্ছেন না তখন সেই কাকে এই বানাসুরকে নিয়ে অন্দরমহলে চলে গেলেন বেটা তোকে বাঁচাবার জন্য আমাকে এটা করতে হলো কে কোঠোরা ওর মা এখন এখানে একটা সিদ্ধান্ত পেলাম সেটা কি যেখানে কোটোরা এরকমের কাপড় চোপড় খুলে এসছে কৃষ্ণ দেখলেন না সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিলেন মুখ আর যুদ্ধ করলেন না তখন বানাসুরকে নিয়ে মা ঘরে চলে গেল রাজধানীতে তাহলে এবার বলো যে কৃষ্ণ কাউরি এসব দেখতে পছন্দ করে না চান না সে কৃষ্ণ কি করে গোপিকাগণের বস্ত্র অরণের যে ব্যাখ্যা আমি করেছি এটা অনুভব করলে আপনাদের কাণ্ডজ্ঞান হবে নালে যেরাম আছেন সেরামই থাকবে এইভাবে অনিরুদ্ধর সঙ্গে অনুজকে বিবাহ দিয়ে অনেক যৌতুক দিল চলে এলো এরপরে অনেক কথা এবার রাজধানীতে চলে এসছেন কোথায় অনিরুদ্ধ সব চলে এসছেন দ্বারিকা নাথ দ্বারিকাতে চলে এসছেন এই দ্বারিকাতে সেখানে একদিন যদুকুমারগণ খেলতে খেলতে একটা কুয়ার কাছে গেছেন এক কুয়ার কাছে গিয়ে দেখছেন একটা অদ্ভুত প্রাণী কুয়ার ভেতরে পড়ে রয়েছে তার বললেন রিয়া কী রে এই বাচ্চা বাচ্চা ছেলে খেলতে খেলতে বলে একে তুলতো ওপরে কুয়াতে পড়ে রয়েছে কিন্তু কিছুতেই তুলতে পারছে না এত ভারী বলে অদ্ভুত ব্যাপার প্রাণীটা এইটুকু অথচ এত ভারী কী করে হলো যদুকুমারগণ গিয়ে কৃষ্ণের কাছে সব ঘটনা বলল যে আমরা এক অদ্ভুত প্রাণী দেখেছি কুয়ার মধ্যে তাকে তোলবার চেষ্টা করলাম কিন্তু তুলতে পারলাম এত ভারী দয়া করে যদি আপনি যান তাহলে ভালো হয় কৃষ্ণ সবই অন্তর্যামী জানেন কে ওটা তিনি ধরুন বলে চলো দেখি কে কুয়াতে গিয়ে দেখলেন তিনি হস্তস্পর্শ করে কিকোলাসকে তুলে দিলেন কিকোলাসকে কুয়া থেকে বার করার পরেই অপূর্ব এক রাজার রূপ ধারণ করল নিগরাজ নিগরাজকে কৃষ্ণ সবই জানেন জিজ্ঞাসা করছেন আপনি কে এরকম কিকোলাস রূপে পড়েছিলেন নিগরাজ বললেন আপনার অভিজিত অভিজিত কিছুই নেই আপনি জানেন না এমন কিছু নয় তথাপি যখন প্রশ্ন করছেন তাহলে আপনাকে উত্তর দিই আপনি যত দানশীল ব্যক্তি আছে জগতে সেই দানশীল ব্যক্তিদের মধ্যে হয়তো নিগরাজের নাম শুনেছে হ্যাঁ হ্যাঁ শুনেছি সেই নিগরাজ ছিলাম আমি আপনি নিগরাজ এত দান করেছেন আপনার এরম অবস্থা কেন হলো বলছে সেইটি তো বলছি আপনাকে ঘটনা আমি ব্রাহ্মণ বৈষ্ণবদের প্রচুর লক্ষ লক্ষ গৌদান করেছি এবং শুধু তাই না সোনার গয়না সিং সোনা দিয়ে বাঁধিয়ে সমস্ত একদিন একটা ঘটনা হয়েছে বলে কি বলছেন দুইজন ব্রাহ্মণ আমার রাজসভায় এসে আমার সঙ্গে ঝগড়া আমার কাছে নালিশ করতে থাকলো একজন ব্রাহ্মণ বলছেন যে রাজন আপনি আমাকে এই গরু দান দিয়েছেন এই গরু ওর গোশালা চলে গেছিল এখন এই গৌ আমার ও বলছেন না এটা নিগরাজ আমাকে দিয়েছে এটা আমার এইভাবে দুজনের মধ্যে তক্ক নিগরা হাত জোট করে বলছেন আপনারা ব্রাহ্মণ আপনাদের সমাধান করবার ক্ষমতা তো আমার কই তবে একটা অনুরোধ করি আপনাদের একটা গৌমাতার জন্য লড়াই করে দরকার নেই যদি ভুল করে ওই গৌমাতা ওর গৌশালা থেকে এই গৌশালায় চলে গিয়েই থাকে তার বদলে আমি অনেক গৌমাতা আপনাকে দিয়ে দেবো এইটার বদলে আপনি রাজি হয়ে যান ঝগড়াঝাঁটি মিটিয়ে ফেলুন তিনি বলছেন না ওই গৌমাতাই আমার চাই এই করতে করতে সে অসন্তুষ্ট হয়ে গেল এরকমভাবে ব্রাহ্মণের সম্পত্তি অজান্তে চলে গেছে নিগরাজের কোনো দোষ নাই কিন্তু নিগরাজের দোষ লেগে গেল সমাধান হলো না কিছু সেই জন্য নিগরাজের অসংখ্য সে মঙ্গলজনক কর্ম করেছেন তা সত্ত্বেও তাকে এই করতে হলো সেইখানে কৃষ্ণ কৃষ্ণ সেই জায়গায় দাঁড়িয়ে সেই কুয়ার সামনে জগৎবাসীকে উপদেশ করলেন দেখো ব্রাহ্মণ বৈষ্ণবের একটা কানা করি তোমরা হরণ করো না লুকিয়ে নিও না তোরা যদি স্বেচ্ছায় দেয় সেটা আলাদা তাও হজম করার ক্ষমতা নেই ব্রাহ্মণ বৈষ্ণবের থেকে কোনোদিন গোপনে কোনো কিছু নেবে না কোনো বিধবার সম্পত্তি আমরা জানি যারা অপহরণ করে তাদের কি অবস্থা হয়েছে বিরাট অমঙ্গল তাদের জীবনে সমগ্র জীবন তা জ্বলে গেছে এই জন্য ব্রহ্মস্বহরণ করবে না ব্রহ্মস্য হরণ করলে পরে আগুনের মতো জ্বলে যাবে সেই জন্য দেখালেন নিগরাজ কে কৃপা করলেন নিগরাজ চলে গেলেন এইভাবে কি হলো নিগরাজের উদ্ধার হলো বলদাউজি মহারাজ এবার চিন্তা করলেন ব্রজভূমিতে একবার যাওয়া দরকার দীর্ঘদিন আমরা নন্দবাবা মা ব্রজবাসী বন্ধুগণের কোনো খবর পাই না বলদাউজি মহারাজ আবার চলে এলেন সেই সময়তে বলরাম এসেছিলেন সেখানে বেশ কিছু দু মাস মধু এবং মাধব দুই মাস চৈত্র বৈশাখ বলে নাকি না ফাল্গুন চৈত্য ফাল্গুন চৈত্র এই দুই মাস সেখানে তিনি অপূর্বভাবে সেখানে থাকলেন অনেক সখা বন্ধু বান্ধবের সঙ্গে আর বল্লাউজি মহারাজ সেখানে একটা অদ্ভুত লীলা করলেন সেটাকে বলা হয় কৃষ্ণ যেমন রাস করেছিলেন কৃষ্ণের পরে আর কাউর রাসের অধিকার নেই একমাত্র বল্লাহজি মহারাজ করেছিলেন কেন বলদাও আর কৃষ্ণ আলাদা নয় একই যদিও বলদাওকে বলা হয় সেবক বিগ্রহ অর্থাৎ বিষয় বিগ্রহ না হলেও বিষয় বিগ্রহের সঙ্গে অভিন্ন বলে একমাত্র কৃষ্ণের পরে বলরাম ছাড়া আর কাউর অধিকার নেই রাস করা তবে বললামজি যে রাস করেছিলেন তার সঙ্গে যারা গোপিকাগণ ছিলেন তারা আলাদা গোপিকা তারা কৃষ্ণের রাস্তাতে ছিল না বোঝা গেল আলাদা তারা আশা করেছিলেন বলদাওজি মহারাজকে তারা প্রাণেশ্বর হিসেবে গ্রহণ করেছিলেন তাদের মনোবাঞ্ছা পূর্ণর জন্য যমুনার তীরে যেটাকে বলে ওবেগাঁও ওবেগাঁও সেই গ্রামেতে আমিও ছিলাম ভগবানের ইচ্ছায় সে ওবেগাঁও এঁচা দাওজি ওটা গেলে এঁচা দাওজি সেইটার নাম সেখানে তিনি রাস করেছিলেন এবং কালিন্দিকে ডেকেছিলেন যে যমুনাকে ডেকেছিলেন কালিন্দি আমি রাস করবো এখানে এসো কালিন্দি আসছিল না তখন হল খুলে সে কালিন্দিকে একবারে জল থেকে এরকম টেনে এনেছিলেন সেই জন্য হলের এই যে হলের দ্বারা যে কর্ষণ করেছিলেন তার ডাকটা এখনও রয়েছে যমুনার কোন জায়গায় যমুনাকে টেনেছিলেন সেই জন্য এই হলের দ্বারা টেনেছিলেন যমুনাকে এই জন্য তার নামই হয়ে গেছে এঁচা দাউজি এঁচা মানে খেঁচা খেঁচা মানে টানা এটা ব্রজবাসীদের কথা বলতে বলতে যে এবারে এঁচা দাউজি হয়ে গেছে এঁচা না একটা খেঁচা দাউজি অর্থাৎ এরমভাবে টেনেছিলেন সেই দাউজি মহারাজের মহিমা আমি আপনাদের বোধহয় আগে কিছু বলেছিলাম যাই হোক এখন এই অবস্থায় বলদাউজি মহারাজ সেখানে ব্রজবাসীগণকে অনেক কথা বোঝালেন সান্ত্বনা দিলেন কৃষ্ণ বল কি বল কৃষ্ণ তো জাননি বলরামজি মহারাজ ওখানে লীলা করেছিলেন রাসলীলা আদি বলদাউজি মহারাজ ওই কামিনীগণের সঙ্গে লীলা করতে করতে সেখানে দিবিদ মানর একটা বদমাইশ দিবিদ মানর সে অনেক রকম উৎপাত করছিল তাকে নাশ করেছিলেন দিবিদ মানর আগে ভালো ছিল দুষ্ট সঙ্গ করে তারপর নষ্ট হয়ে গেছিল যাই হোক এখন জাম্ববতী জাম্ববতীর ছেলে সাম্ব সে দুর্যোধনের কন্যা লক্ষণাকে স্বয়ংবর সভা থেকে হরণ করে নিয়ে চলে এসছেন ক্ষতিয়ারা করতে পারেন সেই সময় সবাই হই হই করে তাড়া করেছেন ধর ধর বেটাকে ধর ধর বেটা পালাচ্ছে কন্যা নিয়ে সেই সময় যখন পালাচ্ছিলেন তাকে ধরে ফেলেছে কারা বলছে ওখানকার যত বীর ছিল তারা ঘিরে ধরে তখনও হস্তিনাপুরের যে কুরুক্ষেত্র যুদ্ধ তখনও হয়নি কুরুক্ষেত্র অনেক পরে হয়েছে এই যে সময়ের কথা বলছি ওখনও হয়নি এসব হস্তিনাপুরের সমাজ হস্তিনাপুরে এই ধরনের সবাই মিলে শাম্বকে ঘিরে ধরেছে অন্যায়ভাবে তাকে পরাজয় করছে করে বেঁধে ফেলছে খবর চলে গেছে কোথায় দ্বারিকাতে খবর চলে গেছে কৃষ্ণ সঙ্গে সঙ্গে ছুটে আসতে চাইছিলেন বললাম বললেন ভাই তোমার গিয়ে কাজ নেই তুমি গেলে লড়াই লেগে যাবে বরঞ্চ আমি যাই দুর্যোধন দুর্যোধনের কেস দুর্যোধনকে তো গদা শিখিয়েছেন বলরামজি মহারাজ কাজে আমাকে গুরু মানে আমি যাচ্ছি তো সমাধান তুমি এখানে থাকো তুমি যেও না গেলে আত্মীয় পরিজনের মধ্যে লড়াই লেগে যাবে তুমি থাকো ভাইকে রেখে নিজে গেলেন নিজে সেখানে গিয়ে খবর পাঠালেন রাজধানীতে যে ওখানে খবর দেওয়া বলদাওজি মহা বলদাওজি এসে গেছেন তা আমি এসছি সেখানে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ধূপ দ্বীপ মালা ফুল চন্দন সমস্ত উপহার নিয়ে হই হই করে কে এলেন দুর্যোধন সবাইকে নিয়ে এলেন তার আগে এই সাম্বর সঙ্গে সাম্বর সঙ্গে অনেক লড়াই হয়েছিল সাম্বর সঙ্গে অনেক লড়াই হয়েছিল এদের অন্যায়ভাবে তাকে বাঁচছে এরা বলদাউজি মহারাজ এসে খবর পাঠালেন তারপর তারা এলো এসে দণ্ডবাদ করলেন দুর্যোধন দুর্যোধনকে বললেন কি হলো তুমি একে বেঁধে ফেলেছো কেন বলে এরম এরম ব্যাপার তো ঠিকই করেছো কোনো অসুবিধে কি আছে তখন দুর্যোধন যাতা গালাগাল দিতে আরম্ভ করলো কাকে বলে যদুকুল বেটা আমাদের পায়ের তলায় থাকার কথা ওরা মাথায় উঠে গেছে আজকে বলরামজি যেই সব কথা আলোচনা করছে কৃষ্ণকে গালাগাল দিচ্ছে তখন দি বলদাও যে একেবারে বলদাও কৃষ্ণের নিন্দা করছে তখনই বললাও একেবারে রুগ্রমূর্তি ধারণ করেছেন ধারণ করে হলকে আহ্বান করেছে হল দিয়ে বলে বেটা তবে রে পুরো হস্তিনাপুর আমি জলে ফেলে দেবো বলে এই ভাবে তারা যখন গালাগাল দিয়ে চলে যাচ্ছে তখন হস্তিনাপুর এবার কাঁপছে হস্তিনাপুরকে এরকমভাবে হল দিয়ে এরকম একস এরকম টান মেরেছেন হস্তিনাপুর লট লাট্টুর মতো ঘুরছে কাঁদতে কাঁদতে এসে পায়ে পড়েছেন বল্লাহজি ক্ষমা করুন আমরা বুঝতে পারিনি আপনি ক্ষমা করুন যা হয়েছে হয়েছে এইভাবে পায়ে ধরে ক্ষমা চেয়ে তারপর সেখানে বল্লাহজি মহারাজের সঙ্গে কে এই সমস্ত এই যে লক্ষণা সাম্ব এদেরকে নিয়ে রাজধানীতে ফেললেন সেখানে অনেক কথা সেই সব কথা তারপরে কৃষ্ণের গাহস্থলীলার অদ্ভুত অদ্ভুত কথা কৃষ্ণ তিন সন্ধ্যা কিভাবে আহ্নিকাদি করতেন কৃষ্ণ ভগবান অচ অরুণোদয়ের পূর্বে স্নান আদি করে বসে যেতেন ব্রহ্মের জপ করতেন কৃষ্ণ ভগবান আবার কাজ জপ করেন এলে এই হচ্ছে কথা ভগবান যদি না শেখান কেউ শিখবে না ওই জন্য তিনি একেবারে ব্রহ্ম মুহূর্তে উঠে বসে অত্যন্ত মৌন থেকে এসব জপ করতেন ভজন করতেন লোককে দেখাবার জন্য বিভিন্ন ছেলে মেয়েদের বিবাহ আদি দিতেন শয্যা থেকে উঠে হঠাৎ একটা ঘটনা ঘটল একটা ব্রাহ্মণের একটা ব্রাহ্মণের গৃহেতে সে ব্রাহ্মণের সন্তান জন্ম হয় আর জন্মাবার সঙ্গে সঙ্গে মরে যায় ব্রাহ্মণের অনেক সন্তান জন্মেছে আট দশটার মতো খালি জন্মায় আর মরে যায় জন্মায় সঙ্গে সঙ্গে মরে যায় সেই ব্রাহ্মণ এসে দ্বারিকাতে রাজধানীর দ্বারিকাতে এসে রাজধানীতে গালাগাল দিচ্ছে যে এরা পাপিষ্ঠ রাজা রাজা রাজার বংশ এ টানালে আমার বংশে যত ছেলে মেয়ে আমার আমার ছেলে জন্মাচ্ছে আমার যত জন্মাচ্ছে সন্তান সব মরে যাচ্ছে এর জন্য দায়ী হচ্ছে এই রাজা সব পাপিষ্ঠ বলে বলছেন যখন এসে রাজদরবারে বিলাপ করছেন তখন অর্জুনের খুব খারাপ লাগলো যে কৃষ্ণের এখানে সব জায়গা এখানে ব্রাহ্মণ এসে গালাগাল দিচ্ছে ভালো কথা নয় ব্রাহ্মণকে বললেন আমি রক্ষা করব আপনার ছেলেকে এর পরের বাড়ি যে সন্তান হবে ব্রাহ্মণ হেসে বলল যেখানে কৃষ্ণ রয়েছে বলরাম রয়েছে পদ্মুন রয়েছে তারা কেউ পারল না আর সেখানে আপনি রক্ষা করবেন শোনো বাচালের কথা অর্জুন বলছেন আমি পদ্মুন্য নই আমি অনুরুদ্ধ নই আমার নাম অর্জুন আমার গান্ডি হচ্ছে এরকম অহংকার করে বললেন কৃষ্ণ তখন বললে এবার দেখ আমি রক্ষা করব আমার নাম হচ্ছে অর্জুন ভাই যেই বললেন তখন ব্রাহ্মণ বললেন ঠিক আছে আপনি যখন করবেন আমার স্ত্রীর সন্তান হবে আপনি তাহলে পাহারা দিন পাহারা দিতে লাগলো সেই অস্ত্র সেই স্বর দিয়ে এমনভাবে জাল বুনে দিল সেখানে কোনো কিছু বায়ু বেরোবার কোনো স্থান হয় এরকমভাবে কিন্তু তথাপি দেখা গেল সন্তান জন্মাবার সঙ্গে সঙ্গে অর্জুন পাহারা দিচ্ছেন চারিদিকে সন্তান যেখানে জন্মাবে সেই ঘরের চারিদিকে তথাপি রক্ষা করতে পারেন সন্তান মরে গেল অর্জুনকে অকথ্য গালাগাল দিল সেই ব্রাহ্মণ বলে আগেই বলেছি হ্যাঁ যেখানে এরা পারলো না এ পারবো তা অর্জুন এবার প্রথমেই প্রতিজ্ঞা করেছে না যদি রক্ষা করতে পারে আগুনে প্রবেশ করব আমি আগুনে ঝাঁপ দেবো শরীর রাখবো না তখন তিনি আগুন তৈরি করলেন করে আগুনের মধ্যে ঝাঁপ দেবেন তিনি কেন কথা রক্ষা করতে পারেননি তখন ভক্ত ভক্তবৎসল ভগবান সেখান থেকে গেল অর্জুন রাখো না ছেড়ে দাও আমাকে আমি আগুনে ঝাঁপ দেবো আমি যখন কথা রক্ষা বলছে রহস্যটা আমি তোমাকে দেখাবো চুপচাপ থাকো এখন চলো আমার সঙ্গে কোথায় যাব আমি এখন আগুনে ঝাঁপ দেবো না আমার সঙ্গে চলো বলে কি করলেন তিনি রথেতে উঠিয়ে নিলেন চারটে ঘোড়া দৌড়াচ্ছে সেই লোকালোক পর্বত হয়ে অন্ধকার পৃথিবীর বাইরে লোকালোক পৃথিবীর লোকালোক পর্বতে সেখানে ভূমা পুরুষ ভূমা পুরুষ সহস্র শীর্ষা সেই ভূমা পুরুষের লোকেতে সেখানে নিয়ে গেলেন উমাপুরুষ এবার আনন্দের সঙ্গে বলছেন ভগবান আমি ইচ্ছে করে চালাকি করেছি এই ব্রাহ্মণের সন্তানগুলোকে আমি নিয়ে এসেছি আমি জানি এটা হলে ঘটনা এরকম হবে হলে আপনি আমাকে দর্শন দেবেন আপনার দর্শন পাওয়ার জন্য এটা করেছি আমি ক্ষমা করুন এই ব্রাহ্মণের ছেলেগুলোকে নিয়ে যান আপনি তারপর সে দিল অনেক কথা অর্জুনও আনন্দান্বিত হলেন তারপরেতে রাজধানীতে এসে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন উদ্ধব এই অক্রুরকে দিয়ে অনেক খবর পাঠি অক্রুরকে দিয়ে আমি হস্তিনাপুরের খবর নিয়েছি ওখানে খবর খুব খারাপ যে অকারণে দুর্যোধন দুঃশাসন অন্ধ ধৃতরাষ্ট্র এরা অত্যাচার করছে আমার বুয়া পিসিমা এই কুন্তি দেবী আমার যে পঞ্চপাণ্ডব যে আমার ভাই এদের উপর অত্যন্ত অত্যাচার করছে এখন উদ্ধবজিকে বলছেন উদ্ধব কি করা যায় বলো তো উদ্ধবকে নিয়ে বলছেন এই সমস্যা দেখা দিয়েছে একে তো সেখানে জরাসন্ধ অত্যন্ত বেড়ে উঠেছে জরাসন্ধের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না তারপর এই এই অবস্থা কি করা যায় উদ্ধব তখন বুদ্ধি দিচ্ছেন উদ্ধবের মুখে কিন্তু কৃষ্ণই কথা বলছেন কৃষ্ণ কৃষ্ণ মনে হচ্ছে যেন উদ্ধবকে জিজ্ঞাসা করছেন কৃষ্ণ একস্বরূপে উদ্ধবের মধ্যে উত্তর দিচ্ছেন প্রশ্ন করছেন কৃষ্ণ প্রশ্ন করছেন কৃষ্ণই উত্তর দিচ্ছেন কৃষ্ণ বলছেন কি করা যায় বলতো উদ্ধব এই অবস্থায় উদ্ধব এবার ভগবানের প্রেরণাতেই বলছেন প্রভু আমার মনে হয় আপনি এক কাজ করুন দয়া করে এখন আপনি শীঘ্রই চলে যান গিয়ে ও হস্তিনা ওই এই যে ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ ওখানে এই যে আপনি আগে চলে যান সেখানে গিয়ে পঞ্চপাণ্ডবদের দ্বারা একটা বিরাট যজ্ঞ করুন রাষ্ট্রীয় যজ্ঞ যুধিষ্ঠির মহারাজের দ্বারাই করাবেন আপনি ডাইরেক্টলি করবেন না কিন্তু সহায়তা যদি করেন ভালো হয় আর এই রাষ্ট্রীয় যজ্ঞের জন্য সব রাজাকে মাথা নিচু করতে হয় আর মাথা নিচু করতে গেলে জরসন্ধন মাথা নিচু করবে না তাকে কায়দা করে এভাবে বিনাশ করুন এইভাবে বিভিন্ন বুদ্ধি উদ্ধব বললেন কৃষ্ণ বললেন হ্যাঁ তুমি ঠিক বলেছ তাহলে আমি তাই করবো হ্যাঁ কি বলো বলে চলে গেলেন সেখানে গিয়ে হস্তিনাপুরে এই সেখানে রাজধানীতে সেখানে থাকলেন সেখানে অনেক সব লীলা হলো খাণ্ডবন উদ্ধার হলো ময়দানব এবার ময়দানবকে দিয়ে এবারে বানালেন কোনটা ওই যে নতুন রাজধানী কোনটা ইন্দ্রপ্রস্থ সেখানে বানালেন অনেক কথা সে সমস্ত দুর্যোধনের দুষ্টামিকে বন্ধ করার জন্য অনেক কিছু করলেন জরাসন্ধ মাথা নিচু করছিল না জরাসন্ধকে কায়দা করে তিনি নাশ করলেন কিভাবে জরাসন্ধের কাছে দুপুরবেলা বারোটার সময় গেছেন জানেন অতিথিবেলা অতিথি কোনো অতিথি যদি এই সময় কেউ আসে কাউকে না খাইয়ে ছাড়তে নেই সে যেই আসুক এইসব কথা এখন আর কেউ জানেও না মানেও না দরজা বন্ধ করো ফ্ল্যাটের দরজা বন্ধ করো স্বামী স্ত্রী আর বাচ্চা খেয়ে নিল এই হচ্ছে বর্তমান নিয়ম সব পাশবিক চরিত্র লাভ করছে এইসব আর নাই বৈদিক সব নিয়ম আচার নিশ্চয় সব চলে যাচ্ছে এইখানে কি হলো বলে এখানে উদ্ধবজি এইভাবে বুদ্ধি দেওয়ার ফলেতে সেখানে কৃষ্ণ চলে এলেন রাষ্ট্রীয় যজ্ঞ করালেন ময়দানবকে দিয়ে এবার সেই নির্মাণ করালেন নির্মাণ করাবার পরেতে নতুন রাজধানী এসব করে তারপরে তো রাষ্ট্রীয় যজ্ঞে মাথা নিচু করছেন না যোগ্য হবে বলে এই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল পৃথিবীতে এসছে পাওয়ারফুল আর কেউ নেই জরাসন্ধের কায়দা করে ভীম অর্জুন এবং কৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে তার রাজধানীতে গেলেন তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে জরাসন্ধ বললেন ব্রাহ্মণ দেবতা এসছেন বলুন কি সেবা করব। কি সেবা করব আপনারা এসছেন যা চাইবেন আমি তাই দেবো এরকম পাওয়ার ছিল তাদের যা চাইবে তাই যদি দুপুরবেলা কেউ আসে অতিথিবেলায় তখন সেখানে খালি আর চোখে বারবার তাকাচ্ছে কেন মনে হচ্ছে এ তো ব্রাহ্মণ বলে মনে হচ্ছে না কেন ভীমের দিকে তাকাচ্ছে বলে এই বলিষ্ঠ চেয়ার তো ব্রাহ্মণ বলে মনে হচ্ছে ক্ষত্রিয় হবে কিন্তু এই ব্রাহ্মণের ছদ্মবেশে এসছে কাজে যা চায় আমি তাই দেবো এইভাবে বললে যা চান তাই দেবো বললে আমরা কেবল আমরা গদা যুদ্ধ চাই আপনার তখন হো হো করে হাসতে আরম্ভ করলো আমি আগেই ভেবেছি আগেই আমার অনুমান হয়েছিলাম যে কে তাহলে পরিচয় কি আপনাদের দিন এখন তো আমি রাজি হলাম আমি গদা যুদ্ধ করব। পরিচয় দিন আপনারা কে কার সঙ্গে আমাদের তিনজনের সঙ্গে পরিচয় যখন দেয়া হবে বলে আমরাই তিনজন তিনজনের মধ্যে কার সঙ্গে আপনি গদা লড়াই করবেন তখন আপনাদের তিনজনের পরিচয় কি তখন কৃষ্ণ বলছেন এই অর্জুন বলছেন ইনি হচ্ছেন কৃষ্ণ সেই হ্যাঁ তো কা পুরুষ এটা পালিয়েছে আমার যুদ্ধ দেশ সঙ্গে কি লড়াই করব হ্যাঁ ছাড় আর অর্জুন এ তো পাতলা পুতলা চেহারা এর সঙ্গে তো হবে না আমার মনে হচ্ছে এই বেটা ভীমসেন এর ঠিক আছে এর নাম ভীমসেন হ্যাঁ ঠিক আছে চলো এর সঙ্গে লড়াই করো গদা একটা গদা নিজে নিলেন আরেকটা গদা ভীমসেনকে দিলেন নাও সমান গদা এমন নয় যে কমা গদা কমা গদাটা ওকে দিলাম না যে গদাটা নেবে নাও নিয়ে এবার যুদ্ধ আরম্ভ হলো ভীমসেনের সঙ্গে চটাচট দুম দাম খালি গদার লড়াই সেই লড়াই এমন বিভৎস লড়াই স্বর্গের দেবতারা ভয় পেয়ে যাচ্ছে সে এমন আওয়াজ বজ্রের মতো আকাশে ঘুম ঘাম ভীমসেন মারছে ওকে ও মারছে কিছুতেই পরাজয় করতে পারছে না ভীমসেন তখন ক্লান্ত হয়ে বলছে এত দিন এত রাত সমানে লড়াই করছি কৃষ্ণকে বলছে আমি পরাজয় করতে পারছি নাকি কি ব্যাপারটা কি কৃষ্ণ হেসে বলেন এর মধ্যে রহস্য আছে একে মারতে পারবে না এক কাজ করো একে কায়দা করে মারতে হবে কি কায়দা যুদ্ধ করতে করতে ওকে পটকে দাও ফেলে দাও দিয়ে একটা পা ইশারা করে দেখালেন একটা ঘাস নিলেন একটা ঘাস নিয়ে এরকম ঘাসটাকে এরম চিরলেন চিরে করলেন কি চিরে এরম ফেললেন কৃষ্ণ কি করলেন একটা শুকনো খড় নিলেন খড়কুটো ঘাস নিয়ে কি করলেন ভীমসেন যখন হাঁপাচ্ছেন পাচ্ছেন আর সঙ্গে ভীম দাদা এরম ইশারা করছেন এরকম ফারলেন ঘাসটাকে ফারলেন ফেরে এই হাতেরটা এরকম এ হাতে এরকম ফেলে দিলেন ভীমসেন বললো ঠিক আছে এরকম মারতে হবে ঠিক আছে এবার লড়াই করতে করতে দেখে পটকে দিল পটকে দেওয়ার পরে একটা পাকে কি করেছে একটা পা দিয়ে ধরেছেন পা দিয়ে আর একটা পাকে এরম টেনে এখান গুদা থেকে আরম্ভ করে মাথা বন্ধে ফেলে দিলেন ফাড়ার সঙ্গে সঙ্গে চিটপড়ানো তার শেষ জড়া ও তো জড়াসন্ধ ওই জড়া নাম রাক্ষসী ওইভাবে ছাড়ার কোনোভাবে মরবে না ওর বরদান আছে কৃষ্ণ কিছু করার নেই যদিও গদা যুদ্ধে ওরকম নিয়ম নয় কিন্তু কি করবে মারতেই হবে ওকে ফেরে ফেলে দুটো টুকরো দুদিকে উল্টো ফেলে দিল যদি সোজা ফেলতো তাহলে আবার এসে জুড়ে যাবে যদি সোজা ফেলতো তাহলে ওই টুকরো দুটো এসে আবার জুড়ে যাবে যে আবার কেলেঙ্কারি হবে আবার উঠে দাঁড়াবে রাবণের যেমন একটা করে মাথা কাটছে একটা করে হা হা হা করে একটা মাথা জুড়ে যাচ্ছে দশটা মাথা এরকম ব্যাপার অনেক বিষয় ইন্দ্রপ্রস্থ তাহলে জরাসন্ধকে মারলেন রাজন্যবর্গকে যাদেরকে সব বন্দি করে রেখেছেন তাদেরকে উদ্ধার করে দিলেন অনেক কথা তা সর ইন্দ্রপ্রস্থে গমন করে এইসব করলে খাণ্ডববনকে এই করলেন দুর্যোধনের মান মানভঙ্গ হলো সেই সব সন্ধেবেলা আলোচনা করে দশম স্কন্ধের মোটামুটি কনক্লুশন আমাকে টানতে হবে আছে আচ্ছা, ইশারা কোনো উপায় দেখছি না তারপরে বলবলকে সাম্ব বল্লভ বলছেন দুর্যোধনের মানভঙ্গ হলো সেই রাজধানীতে অনেক কথা সেসব জলের মধ্যে স্থল স্থলের মধ্যে জলভঙ্গ অনুভব হয়েছেন রাজধানীতে এসছে সেখানে কে নতুন রাজধানীতে নিমন্ত্রিত হয়ে ভীম সেখানে সব পঞ্চপাণ্ডব নতুন ওরা ইন্দ্রপ্রস্থ এখানে ওই দুর্যোধন হিংসা করছে বুঝি ঈদের এরকম রাজধানী হলো আমার তো এরম নেই দেখে আসি একবার দেখে আসতে গিয়ে দেখছেন এখানে জল এখানে জল মানে এমনই ময়দানও বানিয়েছেন যেখানে জল সেখানে স্থল মনে হবে আর স্থল মনে জল এখানে ভীমসেন এখানে কি হয়েছে দুর্যোধন কাপড় তুলছেন আর সমস্ত রমণীগণ হা হা করে হাসছেন কিরকম বলছে এখানে জল নেই এমনভাবে বানিয়েছে একটা স্ফটিক স্তম্ভ দিয়ে মনে হচ্ছে জল তাও দুর্যোধন অপমানিত বোধ করে মাথাটাকে নিচু করলো অন্য জায়গায় একটু এগিয়েছেন সেখানে মধ্যে তাহলে বোধহয় আগের মতো এটা বোধহয় জল নয় এটা বোধহয় স্থল দুম করে পা দুম করে পড়ে সব কাপড় চোপড় ভিজে একাকার মেয়ে ছেলেরা হো হো করে হাসলো দুজন বললে বেটা আমাকে অপমান দাঁড়া তোর প্রতিশোধ আমি নেব মাথা নিচু করে সঙ্গে সঙ্গে এরম করে দেখে একেবারে সঙ্গে সঙ্গে রাজধানী থেকে বেরিয়ে গেল প্রতিশোধ নেওয়ার জন্য অনেক ব্যাপার এসব এইভাবে শাম্বকে বধ হলো দন্তবর্গ বিদুরথ এদের বধ হলো এইসব করে তারপর বলবল বধ হলো বলরামের তীর্থযাত্রা হলো বলরাম তীর্থযাত্রা চলে গেলেন কুরুপাণ্ডবের মধ্যে শান্তির চেষ্টা করে বলরাম শান্তি আনতে পারলেন না তোরা আমার কেউ কথা শুনলি না আমি তোদের এখানে থাকবো না আমি চলে যাব তীর্থযাত্রায় চলে গেলেন সমস্ত তীর্থযাত্রায় গিয়ে অনেক কথা সেসব সেখানে তারপর এখানে আমরা এখানে সিদামা বিপ্রসমা আজকে আলোচনা এরকমভাবে করলে হবে না একটু বেশি আলোচনা না করলে শ্রীরামী প্রো আলোচনা না করে হবে শ্রীরামী প্রো এবং বেদের স্তুতি অবশ্যই আজকে সায়ংকালীন অধিবেশনে একটা মুখ্য আশ্বাদ্য বিষয় এটা ছাড়লে চলবে না অপরাধ লাগবে আমি অনেক কিছু বলতে চাই তারপরে সূর্যগ্রহণ এইসব কথা আমি সায়ংকালীন অধিবেশনে আলোচনা করব আজকে মোটামুটি এই বলা হলো আমি এইসব আলোচনায় সন্তুষ্ট হতে পারলাম না কারণ যে জায়গায় আমি আলোচনা করি অত্যন্ত গভীরভাবে আমি আলোচনা করবার ইচ্ছা থাকে কিন্তু এইভাবে আলোচনায় কোনো আনন্দ হয় না সময় অল্প বিভিন্ন বিরুদ্ধ পরিস্থিতি যাই হোক আসামহ চরণ রেণু জুসামহম সাম বৃন্দাবনে কিমপি গুলমলতাও সুদীনম যা সজ্জন সজ্জনমাজ্য পথঞ্চ হিত্বা ভেজু মুকুন্দ পদবীম শ্রুতিভীম বিমিগাম বাঞ্ছাকল্পতবশিকে বা সিন্ধু ভেজ পতিতান পাবন বৈষ্ণভ্যো নমো কালকে দশটা পর্যন্ত কম করে আলোচনা হবে এগারো স্কন্ধ এবং বারো স্কন্ধ ধৈর্য ধরে শুনতে অতি সকালে আসতে হবে কালকে অতিশয় সাতটার মধ্যে হরিকথা শুরু দেওয়া হচ্ছে কালকে আরও আগে শুরু করব হ্যাঁ আরও শুরু করব না পুজো ফুজো করতে সময় লাগবে সাতটা থেকে কন্টিনিউয়াস ম্যারাথন হরিকথা হবে কালকে তা নাহলে সমস্ত যা শুনলো তার রসাতলে চলে যাবে তো এগারো স্কন্ধ শুনতেই হবে যাই হোক আজ বিকেলে অত্যন্ত ভালো জিনিস আলোচনা আছে এসব হবে কল্পতর বসে